জন্য মস্তির আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমা থেকে বিভিন্ন ফেতনা সম্পর্কে আলোচনা করা শুরু করেছিলাম দাজ্জাল আত্মপ্রকাশ করার পূর্বে যে সকল ফেতনাগুলো দেখা দিবে রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম সে বিষয়ে আমাদেরকে পূর্ণভাবে সতর্ক করে গেছেন কামতের পূর্বে দাজ্জালের অবস্থান তৈরি করার জন্য এবং মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য যে সকল ফিতনা প্রকাশ পাবে তার মধ্যে ফিতনাতুল খাওয়ারেজ খারেজি সম্প্রদায়ের ফিতনা একটি মারাত্মক ফিতনা রসুল আকরাম সাল আলহি ওসাল্লাম স্পষ্টভাবে এদের সম্পর্কে এদের পরিচয় সম্পর্কে এদের আকিদা সম্পর্কে আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন রসুল আকরম সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেন সৈয়াখরুজু রুজুফি আখির জামান আল্লাহর রসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আখিরি জামানায় বের হবে এমন এক দল কমন এমন এক দল মানুষ আহদাসুল আসনান যারা বয়সে হবে কম তরুণ বয়সী হবে যুবক হবে সোফাহাউল আহলাম আকল এবং জ্ঞান বুদ্ধি এদিক থেকে তারা হবে বোকা তার অর্থ হলে এলমে দিন তাদের কম থাকবে অল্প এলেম তারা অর্জন করবে তারা কথা বলবে সবচেয়ে উত্তম কথাগুলো ইয়াকরাউন আল কোরআন তারা কোরআন পড়বে হানাজরাহুম কিন্তু সে কোরআন তাদের হলকুম অতিক্রম করবে না ইয়ামরুকুন কামা মিনার তারা দিন থেকে ইসলাম থেকে ঠিক সেভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে শিকারকে ভেদ করে একটা তীর বের হয়ে চলে যায় এরকম ভাবে এরাও ইসলাম থেকে সম্পূর্ণভাবে বের হয়ে চলে যাবে ফাইদা লকি তুমুহম ফক্তুলুহম যখন তোমরা এদের সঙ্গে মোলাকাত করবে এদের সঙ্গে সাক্ষাৎ করবে এদের সামনাসামনি হবে ফক্তুলুহম তোমরা ওদেরকে হত্যা করো ফাইন্না কতলিহিম আজরান লিমান কাতালাহুম ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ কেননা তাদেরকে হত্যা করার মধ্যে আল্লাহর কাছে কেয়ামতের দিবসে পুরস্কার রয়েছে যারা এদেরকে হত্যা করবে তাদের জন্য এ হাদিসটি বুখারি মুসলিম আবু দাউদ নাসাই মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই সব কিতাবগুলোতে আছে আলী রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত বুখারির হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো একত্রিশ মুসলিমের হাদিস নাম্বার এক হাজার ছেষট্টি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের আঠারো হাজার ছয়শ সাতাত্তর আবু দাউদের চার হাজার সাতশো সাতষট্টি নাসাই শরীফের চার হাজার একশো দুই নম্বর হাদিস এমনি ভাবে ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই জামেউল আহাদিস নামক কিতাবে উল্লেখ করেছেন আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল আকরাম সাল আলী ওসাল্লামের সাদ করেছেন يكون في آخر الزمان قوم أحداث الأسنان صفاء الأحلام يقولون من خير قول البرية يمرقون من الدين كما يمرق السهم من الرمية يقتلهم أدنى الطائفتين إلى الله কানজুল উম্মাল একত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস আবু সাইদ খুদির রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের সাদ করেছেন আখিরি জামানায় এমন একটি দল বের হবে আহদাসুল স্নান যারা বয়সে হবে তরুণ যুবক সোফাহাউল আহলাম সোফাহা সফিহুন শব্দের বহু বচন যার অর্থ হচ্ছে বোকা অপরিপক্ক জ্ঞানের অধিকারী আহলাম যারা হচ্ছে বিবেচক অবিবেচক হবে ইয়াকুলুনা তাদের কথাগুলো সুন্দর হবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ইয়াকুলুন আমিন খৈরে কৌলিল বারিয়াতি দুনিয়ার যত মানুষ সব মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কথাগুলো এরা বলবে কামা এরা ইসলাম থেকে ঠিক সেরকম ভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে তীর যখন কোন শিকারের গায়ে নিক্ষেপ করা হয় তো শিকারটাকে ভেদ করে তীর বের হয়ে চলে যায় এরকম তারা ইসলাম থেকে বের হয়ে যাবে আদনা এই লোকগুলোকে দুইটা দলের মধ্যে অর্থাৎ তারা একটা দল আর তাদের বিপক্ষে আর একটা দল দাঁড়াবে এই দুই দলের মধ্যে যারা আল্লাহর কাছে প্রিয় তারা ওই খাওয়ারেজদেরকে হত্যা করবে এমনি ভাবে মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু থেকে বর্ণিত قال أتى رجل رسول الله صلى الله عليه وسلم بالجيرانة এক ব্যক্তি আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের কাছে এলো জেরান নামক স্থানে মুনসারাফাহু মিন হুনাইনিন জেরানা হচ্ছে জেরানা হচ্ছে হুনাইনের যুদ্ধের মাল যেখানে ব্যয় বন্টন করা হয়েছিল সেখানে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম মাল বন্টন করছিলেন অফি সৌবে বেলাল ইনফেদাতুন বেলালের কাপড়ে রৌপ্য টুকরো রাখা ছিল ওয়ারাসুল্লাহ সাল মিনহা ইয়তিন নাস আল্লাহ রসুল আলী আলিয়াল্লাম সেখান থেকে এই রূপার টুকরোগুলো মুঠ ধরে নিয়ে মুষ্টি ভরে নিয়ে মানুষকে দান করছিলেন ফকাল ইয়া সেখানে ওই লোকটা এসে রাসুল আকরাম সাল আলিয়াল্লামকে উদ্দেশ্য করে বলল হে মোহাম্মদ এ আদেল আপনি ইনসাফ করুন ন্যায়সঙ্গত কাজ করুন قال ويلك ومن يعدل إذا لم أكن أعدل আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন তোমার ধ্বংস হোক আমি যদি ইনসাফ না করি তাহলে আর কে ইনসাফ করতে পারে লকাদ খিফতা ওয়া খাসিরতা ইল্লাম আকুন আদিল আমি যদি ইনসাফ না করি তাহলে তো তুমি ধ্বংস এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه عمر بن الخطاب رضي الله تعالى عنه বললেন দানি ইয়া রাসূলুল্লাহ ফাআকতুল হাযাল মুনাফিক আমাকে অনুমতি দিন আমি মুনাফিকটাকে কতল করে ফেলি ফাকাল মাআযাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে পানা চাই মানুষে বলা বলি করবে যে আমি আমার সাহাবিদেরকে আমার সঙ্গীদেরকে হত্যা করি তাহলে বুঝা গেল যে লোক হত্যার উপযুক্ত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হত্যা করেন নাই ভিন্ন একটা কারণে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইন্না হাদা ও আসহাবু ইয়াকরাউন আল কোরআন এই লোকটা এবং তার কিছু সঙ্গী সাথী সঙ্গী থাকবে যারা কোরআন পড়বে লা লাইজাভিজু হানাজরাহুম কিন্তু কোরআন তাদের হলকুম অতিক্রম করবে না ইয়ামরুকুনা মিনহু কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়াতি এরা ইসলাম থেকে ঠিক সেরকম বের হয়ে যাবে যেরকম ভাবে তীর ভেদ করে বের হয়ে যায় যে তীরটা কোনো শিকারের গায়ে শিকারের গায়ে নিক্ষেপ করা হল মুসলিম শরীফে হাদিসটা আরো অনেক সনদে বর্ণিত রয়েছে এবং প্রায় হাদিসেই একথা বলা হয়েছে যেমন এই হাদিসটা হজরতে আব্দুর রহমান ইবনে আবি নোয়াইম আন আবি সাইদুল খুদ্রি আদি আল্লাহ তালাম থেকে বর্ণিত আছে তিনিও বলেন একই ধরনের হাদিস তার মধ্যে একটা অংশ এরকম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কমান কোরআন নিশ্চয় এই লোকের বংশধর থেকে এমন এক সম্প্রদায় বের হবে কোরআন যারা কোরআন পড়বে কোরআন তাদের হলকুম অতিক্রম করবে না আহাদ ইসলাম তারা আহলে ইসলামদেরকে হত্যা করবে মুসলিমদেরকে হত্যা করবে তারা মূর্তি পূজকদেরকে কাফের মুশ্রেকদেরকে তারা ছেড়ে দিবে তাদের বিরুদ্ধে এদের কোনো শত্রুতা নেই এদের শত্রুতা হবে শুধু মুসলিমদের বিরুদ্ধেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে বলছেন কামা নিশ্চয় তারা ইসলাম থেকে সেরকম ভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে একটা তীর শিকারকে ভেদ করে বের হয়ে যায় লাইন আদ্রাক তুহুম আমি যদি এদেরকে পাই লাপ্তুলান্নাহুম কতলে আদিন আমি তাদেরকে কতলে আদ আদ সম্প্রদায়কে যেরকম হত্যা করা হয়েছে আমি ওদেরকে পেলে সেরকম ভাবে হত্যা করব এ হাদিসটি মুসলিমে আরো এক জায়গায় বয়ন করা হয়েছে আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন বাস আলী নবী তালিব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিন আল ইয়ামানে বি দাহাবাতিন মিন আদিমিন মাকরুজিন হজরতে আলী রদি আল্লাহ আনহু ইয়ামান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের কাছে স্বর্ণ পাঠালেন এরপরে দীর্ঘ হাদিস এই হাদিসের শেষে গিয়েও আছে এরকম একটা লোক বলল যে হে মোহাম্মদ সাল্লাম আপনি ইনসাফ করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইত্তাকিল্লা ও সে লোকটা বলল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ইয়া রাসুল আল্লাহ ইত্তাকিল্লা হে আল্লাহ রসুল আপনি আল্লাহকে ভয় করুন فقال ويلك أولست أحق أهل الأرض أن يتقي الله আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার ধ্বংস হোক আমি কি এই জমিনের মধ্যে যা বসবাস করে আমি কি তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী নই কয়লা সুম্মা আল্লাহর রজুলু এরপরে লোকটা চলে যেতে লাগলো ফকালা ওলিদ ওলিদ আদি আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহি আলা আদরিব আমি কি লোকটার গর্দানটা উড়িয়ে দিব না ফকালা লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না এদেরকে কি তুমি হত্যা করো না লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি হতে পারে সে সালাত আদায় করে কালা খালিদুন খালেদ রাদি আল্লাহ তালানহ বললেন ওয়াকাম্মিন মুসাল্লিন ইয়াকুলুনা বিলিসানি মা লাইসা ফি কলবি কত মুসল্লি কত সালাত আদায়কারী নামাজ আদায়কারী এরকম আছে যারা মুখে এমন কিছু বলে যা তার অন্তরে নেই অর্থাৎ মুখে মুখে তারা সালাদ আদায় করে তারা লোক দেখানো সালাদ আদায় করে কালেমার কথা বলে সব কথাগুলোই বলে ফকার রাসুল্লাহ সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নি লাম উমার আন আনকুবা আন কুলুবিন নাস ওয়ালা আশুক্কা বুতুনাহুম আমি মানুষের কলব বা অন্তর ছিদ্র করে চিরে দেখার জন্য আদিষ্ট হই নাই ওয়ালা আশুক্কা বাতানু বুতুনাহুম তাদের পেট চিরে দেখার জন্য আদিষ্ট হই নাই قال ثم نظر إليه وهو مقف এরপরে আল্লাহ রসুল সাল্লাম তার দিকে তাকালেন যখন সে চলে যাচ্ছিল জেনে রাখো এই লোকের বংশ থেকে এমন একদল লোক বের হবে কিতাব আল্লাহ রথবান তারা আল্লাহর কিতাবকে খুব সুন্দর করে তেলাওয়াত করবে লাইজা হানা জেরাহুম কিন্তু সে কোরআন তাদের হলকুম অতিক্রম করবে না গলা ভেদ করবে না ইয়ামরুকুন আমিনার দিন কামা ইয়ামরুকুস সাহামুমিনার রামিয়াথি তারা ইসলাম থেকে ঠিক সেরকম ভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে নিক্ষেপিত তীর শিকারকে ভেদ করে বের হয়ে যায় কালা আজুন্নুহু আর আবি বলেন আবু সাইদ খুদ্রি আল্লাহ বলেন যে আমার মনে হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছিলেন লাইন আদ্রাক্তুহুম সামুদ আমি যদি এদেরকে পাই তাহলে একেবারে সামুদ জাতির মতো এদেরকে হত্যা করব এ হাদিসটি এরকম আরো অনেক সনদে বর্ণিত আছে হয়তো আলকামা থেকে বর্ণিত আছে আমের আত্মফাইল থেকে বর্ণিত আছে এরকম ভাবে ওমার আবনুল কাকা থেকে বর্ণিত আছে এমনি ভাবে আবু সালামা এবং আত্মা ইবনে আতা ইবনে ইয়াসার থেকে বর্ণিত আছে তারা বলেন যে আন্নাহুমা তাইয়া আবা সাইদ আর খুদ্রি তারা আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহুর কাছে একবার এলেন আনিল হারুরিয়াতে তারা আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ আনহুকে হারুরিয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন হাল সামে তারা সুর আল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইয়াজকুরুহা আপনি কি হারুরিয়া সম্পর্কে কিছু শুনেছেন এই হারুরিয়া হচ্ছে আলী রাদি আল্লাহ তালানোর বিরুদ্ধে হিজড়ি সাত্রিশে একদল মানুষ বিদ্রোহ করেছিল যখন ওসমান রাদি আল্লাহ আনহুর হত্যাকারীদের বিচার নিয়ে সাহবায়ক রামদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গিয়েছিল একদিকে হজরত আলী রাদি আল্লাহ আনহু আর একদিকে আয়েশা রাদি আল্লাহ আনহা আমির মোয়াবিয়া রাজি আল্লাহ এরকম আরো অনেক সাহাবা যাদের দাবি ছিল ওসমান হত্যাকারীদের বিচার হবে আলী রাজি আল্লাহ তালানহু বলছিলেন যে এই মুহূর্তে তাদের বিচার করার মতো যথেষ্ট ক্ষমতা আমার নেই আগে খেলাফতকে সুন্দরভাবে সাজানো হোক এরপরে এদের বিচার করা হবে এই সুযোগে যারা ওসমান হত্যার সঙ্গে জড়িত ছিল তারা মূলত হজরতে ওসমান রাদি আল্লাহ আনহু দলের ভিতরে ঢুকে পড়ল এবং এই ঘটনাকে কেন্দ্র করে পর্যায়ক্রমে জঙ্গে সিফিন জঙ্গে জামাল হল জঙ্গে সিফিনে সিফিনের যুদ্ধে যখন আমির মহাবিয়ার বাহিনী সামের বাহিনী আমির মাবিয়ার নেতৃত্বে যারা ছিল তারা পরাজিত হচ্ছিল সেই মুহূর্তে বিশিষ্ট সাহাবি আমর আব্দুল আস রাদিয়াল্লাহ তাল আনহু যিনি আমির মহাবিয়ার সৈনিকদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি আমির মহাবিয়ার বাহিনীকে বললেন যে তোমরা বর্ষার মাথায় কোরআন উঁচু করে ধরো ওদেরকে আহ্বান করো আমরা যুদ্ধ করব না কোরআনের ফয়সালা মেনে নিব কোরআন আমাদের মাঝে ফয়সালা করবে যুদ্ধবিরত বিরত যুদ্ধবিরতি ঘোষণা করা হল আলী রাজি আল্লাহ আনু তখন তার অনুসারীদেরকে বলেছিলেন যে এটা প্রতারণা ওরা এখন পরাজয় নিশ্চিত মনে করে এই প্রতারণা শুরু করেছে তোমরা ওদেরকে হত্যা করো কিন্তু তখন আলী রাজি আল্লাহ আনহুর অনুসারীদের মধ্যে একদল বলল যে আপনি কি বলছেন ওরা আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করছে আর আপনি আমাদেরকে তলোয়ারের দিকে আহ্বান করছেন আপনি ওদের প্রস্তাব মেনে নিন নতুবা আপনার সঙ্গে আমরা সে আচরণই করব যা করেছিলাম ওসমানের সঙ্গে তার মানে আলীকে হত্যা করার জন্য তারা হুমকি দিল আলী রাজি আল্লাহ তারা শেষ পর্যন্ত তাদের প্রস্তাব মানতে বাধ্য হলেন সিদ্ধান্ত হলো আলী রাজি আল্লাহ আনহুর পক্ষ থেকে একজন লোক নির্ধারণ করা হবে আর আমিরে মহাবিয়ার পক্ষ থেকে একজন লোক নির্ধারণ করা হবে সেই দুইজনে যে বিচার করবে উভয় পক্ষ তা মেনে নিতে বাধ্য থাকিবে এই প্রেক্ষিতে আলী রাজি আল্লাহ আনহুর পক্ষে আবু মুসা শাহরি রাজি আল্লাহ তালানহুকে এবং আমিরে মহাবিয়ার পক্ষ থেকে আমর আব্দুল আস রাদি আল্লাহ আনহুকে মনোনীত করা হল এ ঘটনায় আলী রাদি আল্লাহ আনহুর অনুসারীদের মধ্যে আর এক দল তারা বলল এটা জায়েজ নেই সালিস নিয়োগ করা জায়েজ হবে না ইনিল হুকমু ইল্লাহ আল্লাহ ছাড়া কারো ফয়সলা মানা যাবে না সুতরাং এই যে সালিস নিয়োগ করা হলো এটা কোরআন পরিপন্থী বিধায় আমরা এটা মানি না অথচ আপনারা জানেন যে সালিশ নিয়োগ করা কোরআনের পরিপন্থী নয় তারা কোরআনের বিরুদ্ধে চলে যায় নাই কারণ আপনারা দেখবেন যখন স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দেয় কোরআনের নির্দেশ আছে তখন স্বামীর পক্ষ থেকে হাকামান মিন আহলিহি ও হাকামান মিন আহলিহা পুরুষের পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকে একজন বিচারক এবং স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নির্ধারণ করার কথা বলা হয়েছে সুতরাং আলী রাদি আল্লাহ তালু বললেন যে আমি তো কোন কুফুরি করি নাই ওরা বলল না আপনি কুফুরি করেছেন তবা করুন আলী রাদি আল্লাহ তালু তাদের এই প্রস্তাব মানতে পারলেন না যে কারণে এখান থেকে প্রায় সাড়ে বারোশো লোকের মতো কোন কোন ইতিহাস অনুযায়ী বারো হাজার লোক হারুরা নামক স্থানে একাত্র হল বিদ্রোহ করে এবং এরপরে আলী রাজি আল্লাহ তালু ইবনে আব্বাসকে পাঠালেন তাদেরকে বুঝানোর জন্য তিনি ব্যর্থ হলেন পরে আলী রাজি আল্লাহ তালু নিচে গেলেন এবং তাদেরকে বুঝাইয়া সমঝাইয়া নিয়ে আসলেন অপেক্ষায় থাকা হলো এই দুইজন কি বিচারের ফয়সলা করে এদেরকে ছয় মাস সময় দেওয়া হয়েছিল ছয় মাসের মধ্যে তারা দুজন আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন জামিরে মহাবিয়া রাদি আল্লাহ তালার পক্ষ থেকে আমর আব্দুল আস ঘোষণা করবেন যে আমি আলী রদি আল্লাহ তালানহকে খেলাফতের দাবি থেকে বরখাস্ত করলাম আর আলী রদি আল্লাহ তালাহের পক্ষ থেকে আবু মুসা শাহরি ঘোষণা করবেন আমি আলীকে বরখাস্ত করলাম এইভাবে দুজনকে অপসারণ করে তৃতীয় একজনকে খলিফাতুল মুসলিমের নিযুক্ত করা হবে যাতে করে মুসলিমদের মধ্যে যুদ্ধ এবং দলাদলি বন্ধ হয়ে যায় খুবই সুন্দর প্রস্তাব ছিল নির্ধারিত মজলিস একাত্র হল উভয় পক্ষের লোকেরা সেখানে প্রথমে আলী রাজি আল্লাহ আনহুর পক্ষে আবু মুসা শাহরি রাজি আল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন যে আমি মুসলিমদের বৃহত্তর স্বার্থের জন্য এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আলী রাদি আল্লাহ আনহুকে খেলাফতের দাবি থেকে অপসারণ করলাম এবারে দ্বিতীয় ব্যক্তি আমার আব্দুল আস দাঁড়িয়ে সিদ্ধান্ত অনুযায়ী আমিরে মোয়াবিয়াকে বরখাস্ত করবেন কিন্তু সেটা না করে এখানে একটু কুটকৌশল করে তিনি বক্তব্য দিলেন যে যেহেতু খেলাফতের দাবিদার ছিল দুজন আলী রাদি আল্লাহ আনহু এবং আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ তালানুকে যখন বরখাস্ত করা হলো এখন আর খেলাফতের দাবিদার দুজন নেই একজন আছে সুতরাং একজন খলিফা থাকলে কোনো অসুবিধা নেই আমির মহাবিয়া রাজি আল্লাহ তালানহুই খলিফাতুল মুসলিমিন হিসাবে কাজ করবেন আলী রাজি আল্লাহ তালানহু এটা মানতে পারলেন না কারণ এই এক পেশি এক চেটিয়া সিদ্ধান্ত এটা অপ্রত্যাশিত ছিল এরকম কথা ছিল না একদিকে আলী রাদি আল্লাহ আনহু এটা মানতে পারলেন না আর একদিকে আলী রাদি আল্লাহ আনহুর বিরুদ্ধে যারা আগেই বিদ্রোহ করেছিল তারা ভালো করে সুযোগ পেয়ে গেল এই লোকগুলো বলল আমরা তো আগেই বলেছিলাম আপনি কাফের হয়ে গেছেন এখন পরিষ্কার যে আপনি কাফের হয়ে গেছেন সালিশ নিযুক্ত করার কারণে আপনি তবা করে ইসলাম গ্রহণ করুন আলী রাদি আল্লাহ তারা এদেরকে বুঝাবার চেষ্টা করলেন তারা কিছুতেই বুঝল না তারা এবারে আবার সে হারুরা নামক জায়গায় গিয়ে প্রায় পঁচিশ হাজার লোকের একটা বিশাল সেনাদল গঠন করল এবং তারা আলী রাদি আল্লাহ তালা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে লাগল আলী রাদি আল্লাহ তালা আনহু নিজে গিয়ে তাদেরকে বুঝালেন কাজ হল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলেন আমিরে মহাবিয়ার বাহিনীর বিরুদ্ধে যে সৈন্য তিনি তৈরি করেছিলেন সেই সৈনিকদেরকে আমিরে মহাবিয়ার বিরুদ্ধে যুদ্ধে না পাঠিয়ে এই হারুরিয়া নামক জায়গায় যারা একত্র হল বিদ্রোহ করল আলীকে কাফের বলে আখ্যায়িত করতে লাগল এদের বিরুদ্ধে তিনি সেনাদল পাঠালেন এবং সেখানে প্রচন্ড যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের এক পর্যায়ে খারেজদের বেশিরভাগ লোকদেরকে হত্যা করা হয় প্রমাণিত হল এই হারুরিয়া নামক স্থানে যারা ছিল এদেরকে ইতিহাসে খাওয়ারেজ বলে আখ্যায়িত করে এবং আলীর সাথে যারা ওসমান হত্যার সঙ্গে জড়িত ছিল তারা রাওয়াফেজ এই লোকগুলো কথা বলতো খুবই সুন্দর সুন্দর ইনিল হুকম ইল্লাহ এমনকি আলী রাজি আল্লাহ তালান একদিন কুফার দানের অস্থিতে ভাষণ দিচ্ছিলেন খোদ্া দিচ্ছিলেন জুমার খোদ্া এই সময় মসজিদের এক কোনার থেকে একজন খারেজি বক্তব্য দিল ইনিল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া কারো ফয়সালা মানা যাবে না মূলত এটার দ্বারা সে উদ্দেশ্য করল আলী রাজি আল্লাহ তালানহুকে যে আপনি ওই সালিশ নিযুক্ত করে কাফের হয়ে গেছেন আপনি কেন আল্লাহ ছাড়া অন্যের ফয়সালা মানলেন আলী রাজি আল্লাহ তালানহু তখন তার সেই ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি বলেছিলেন ক্যালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল কথা সত্য তবে উদ্দেশ্য খারাপ এটাও মুসলিম শরীফের তৃতীয় খণ্ডের সাফা নাম্বার একশো ষোলোতে আছে ওবায়দুল্লাহ ইবনে আবি রাফে থেকে বর্ণিত তিনি বলেন যে আন্নাল হারুরিয়া তালাম্মা খরাজাত অহুয়ামা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا لا حكم إلا لله তারা বলল যে লা হুকমা ইল্লা লিল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না এই স্লোগান দিল قال علي رضي الله تعالى عنه كلمة حق أريد بها البا بها باطل আলী রাদি আল্লাহ তালানু বললেন যে কথাটা সত্য তবে তাদের উদ্দেশ্য বাতিল ভ্রান্ত ইন্না আল্লাহ নবী রসুল সাল্লাম তিনি কিছু লোকদের বৈশিষ্ট্য বয়ান করেছেন আমি সেই লোকদের বৈশিষ্ট্যগুলো এই সম্প্রদায়ের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তারা মুখে সত্য কথা বলবে মিনহুম কিন্তু তাদের সেই কথাগুলো তাদের এর বেশি অতিক্রম করবে না এই কথা বলে গলার দিকে হলকুমের দিকে তিনি ইঙ্গিত করলেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন মিন আবগাদে এরা আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে ঘৃণিত মাখলুক এরকম ভাবে এই হারুরিয়া সম্পর্কে হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম এদের সম্পর্কে আরো বলেছেন عن سهل بن حنيف عن النبي صلى الله عليه وسلم قال يتيه قوم قبل المشرق পূর্ব দিক থেকে একদল মানুষ বের হবে মোহাল্লাকাতুন রুউসহুম তাদের মাথা মুন্ডানো থাকবে এরকম ভাবে ইউসাইর ইবনে আমর থেকে বর্ণিত কলা সাহাল তু সাহাল ইবনে হনাইফিন আমি সাহাল ইবনে হনাইফ রাদি আল্লাহ আনহু থেকে শুনে জিজ্ঞেস করেছি হাল সামেতা ইয়াজকুরুল হাল সামেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল খাওয়ারিজ তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ারেজদের সম্পর্কে কিছু আলোচনা করতে শুনেছো ফাকালা সামেতুহু হ্যাঁ আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ও আশার আবিয়াদিহি নাহবাল মাসেক আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে বললেন কৌমন ইয়াকরাউন আল কোরআন আবে আলসিনাতিহীন একদল মানুষ পূর্ব দিক থেকে বের হবে যারা কোরআন তেলাওয়াত করবে মুখে তারা কোরআন সুন্দর সুন্দর করে পড়বে লা ইয়াদু তারা কেয়াহুম কিন্তু কোরআন তাদের হলকুম অতিক্রম করবে না তারা কোরআনের কথা বলবে কোরআনের হুকুমের কথা বলবে কোরআন তেলাবাদ করবে কিন্তু কোরআন তাদের হলকম অতিক্রম করবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেরকম ভাবে তীর শিকার থেকে বের হয়ে চলে যায় এই লোকগুলো এই খাওয়ারের যারাই তাদের কিছু ভ্রান্ত মতবাদ তৈরি করল এদের আকিদা ছিল তকফির আলী ইন ওসমান রাজি আল্লাহ তালা আনহুমা আলী এবং ওসমান উভয়জনকে কাফের বলা এরকম ভাবে তাদের সঙ্গে যারা ছিল সবাই কাফের হয়ে গেছে ওয়ালেকফার বে এরতে কাবিল কাবায়ের এরকম ভাবে গুনাহে কাবিরা করলে পরে তারা কাফের হয়ে যাবে ওজবুল খুরুজ আল ইমাম জায়ের খালিফাতুল মুসলিমিন যদি জুলুম করে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে এ কারণেই তারা খলিফা খলিফাতুর রাশেদ আলী রাদি আল্লাহ আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করল তারা যুদ্ধ করল এরা আবার নিজেরা অনেক দলে বিভক্ত হয়েছিল এবং তারা এই যত দল তাদের মধ্যে ছিল তারা সবাই একটার ভরে একমত ছিল ওয়াজমাউ আলা কুল্লা কাবিরাতিন কুফরুন তারা একমত হল যে গুনাহে কাবিরা যে করবে সেই কাফের ওয়ান্নাল্লাহ ইউআযযিবু আসহাবাল আজাবান আযাবান দায়মান এরকম ভাবে যে ব্যক্তি গুনাহে কাবিরা করবে সে ব্যক্তিকে আল্লাহ তারা চিরস্থায়ী জাহান্নাম দিবেন চিরস্থায়ী জাহান্নাম ইল্লা নাজদাত তবে এদের মধ্যে একটা ফেরকা আছে আর নাজদাত তারা আবার এই আকিদা পোষণ করে না এছাড়া খারিজদের সমস্ত দল একমত যে যে ব্যক্তি গুনাহে কাবিরা করবে সেই কাফের হয়ে যাবে অথচ এদের এই আকিদা সম্পূর্ণ ভ্রান্ত আহলুসুন্নাওয়াল জামাতের আকিদা হচ্ছে যদি কোনো ব্যক্তি শিরিক না করে শুধু গুনাহে কাবিরা করে তাহলে তারা ইসলাম থেকে খারিজ হবে না তবে কিছু গুনাহ কাবিরা আছে যেগুলো করলে গুনাহে কাবিরা করলেও কাফের হয়ে যায় যেমন সালাতের বিষয়টা আছে সালাত যদি কোনো ব্যক্তি তরক করে তো সে ব্যক্তি কাফের হয়ে যায় সে মুসলিম থাকে না কিন্তু সাধারণভাবে অন্য অন্য গুনাহে কবিরা যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় না অবশ্য সে গুনায় কবিরা করল আল্লাহ তালা ইচ্ছে করলে তাদেরকে জাহান নামে দিবেন অথবা ইচ্ছে করলে তাদেরকে ক্ষমা করে জান্নাত দিবেন যদি তারা শিরিক না করে এটা সুন্নাল জামাত রাকিদা আপনারা জানেন এ সম্পর্কে বুখারি শরীফের সহি হাদিস রয়েছে শুরুর দিকে হাদিসটা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার সাহাবাই কেরামদেরকে বললেন হাওলাহ সাহাবাতুমিনা সাহাবি ওবাদা ইবনে সামেদ বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম একবার আমাদেরকে বললেন যখন তার চারপাশে সাহাবাই কেরামদের একটা ছোট্ট দল ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বাই ঔনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ সেই আ তোমরা আমাকে বায়াত দাও এই মর্মে যে তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না তোমরা চুরি করবে না জেনা করবে না তোমরা অন্যের উপরে মিথ্যা তোমাত লাগাবে না অপবাদ দিবে না তোমরা আমাকে সৎ কাজে আমার বিরোধিতা করবে না এরকম কয়েকটা বিষয় বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে যে ব্যক্তি এই গুণাগুলোর কোন একটা গুণাতে লিপ্ত হল আল্লাহ রাব্বুল আলমিন তাকে ক্ষমা তাকে দুনিয়াতে সে ধরা পড়লো এবং শাস্তি ভোগ করল সে ব্যক্তি আল্লাহর উপরে ন্যস্ত হবে আল্লাহ তারা ইচ্ছে করলে তাকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন অথবা ইচ্ছে করলে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন গোপন করলেন সে ব্যক্তি আল্লাহর উপরে ইচ্ছে করলে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিবেন যদি কোনো ব্যক্তি অন্যায়গুলো করে তাহলে তাহলে সে ব্যক্তি এটা তার জন্য কাফারা হয়ে যাবে আর অপর দিকে যে ব্যক্তি এর কোনো একটা অন্যায় করল সে ব্যক্তি আল্লাহর উপরে হওয়ালা হবে ইচ্ছে করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ইচ্ছে করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন আল্লাহর প্রতি সে ন্যস্ত হবে এভাবে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট করে দিলেন এমনি ভাবে কোরআনুল করিমের আয়াতের মধ্যে স্পষ্ট রয়েছে আল্লাহ তারা বলছেন ওয়াইন তয়ফাতান মিনাল মুমিনিন আক্তাতালু যদি মুমিনদের দুইটা গ্রুপ পরস্পরে যুদ্ধে লিপ্ত হয় ফাসলিহু বাইনাহুমা তোমরা তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করো তাদের মধ্যে সমঝোতা করে দাও ফাইন বাগাত এহদা হুমা আবাল উখরা যদি তারা একটা দল আর একটা দলের উপরে সীমালঙ্ঘন করে ফাকাতিলুল্লাতি তাবগি তাহলে যারা সীমা লঙ্ঘন করলো বাড়াবাড়ি করলো তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো হাত্তা তাফি আইলা আমরিল্লাহ যতক্ষণ না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসবে ফাইন ফাত যদি তারা ফিরে আসে আদলে তাহলে তোমরা তাদের মধ্যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাধান করো ওয়াক সেতু তোমরা তাদের মধ্যে ইনসাফ করো এমনি ভাবে কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলম বলছেন ইন্নামাল মিনুনা একওয়াতুন নিশ্চয় মমিনরা হচ্ছে পরস্পরে ভাই ফাসলিহু বাইনা আখওয়াইকুম তোমরা তোমাদের ভাইদের মধ্যে সমঝোতা করো অত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন তোমরা আল্লাহকে ভয় করো তবেই তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াত এই আয়াতগুলোতে দেখা গেল যে লোকগুলো পরস্পরে যুদ্ধ করছে এরপরেও আল্লাহ তারা বলছেন মিনাল মমিনদের দুইটা গ্রুপ যদি যুদ্ধে লিপ্ত হয় অথচ যুদ্ধ করা মমিনদের বিরুদ্ধে লড়াই করা গুনাহ কাবীরা এরপরেও আল্লাহ রাব্বুল আলমিন এখানে বলছেন যে মমিনদের দুইটা গ্রুপ যদি যুদ্ধ করে এতে বোঝা গেল যে যুদ্ধ করা গুনায় কাবিরা তা সত্ত্বেও তারা মমিন থেকে যায় কাফের হয়ে যায় না কাজটা গুনায় কাবিরা কিন্তু খাওয়ারেজদের বক্তব্য হচ্ছে গুনায় কাবিরা করলেই কাফের হয়ে যায় এমনি ভাবে মুসলিম শরীফে আবু সাইদ কুদ্রি থেকে আর একটা হাদিস বর্ণিত আছে আন্না রাসুল আল্লাহ সাল আলী সাল্লামা কল ইয়াদখুলু আহলুল জান্নাতে আল জান্নাতা ইয়াদখুলু মাইয়াশা বিরাহমাতিহি ওয়া ইয়াদখুলু আহলুন নার আন নার আল্লাহ রসুল সাল্লাম বলেন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তারা যাকে ইচ্ছা তাকে তার রহমতে জান্নাতে প্রবেশ করাবেন অপরদিকে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে সুম্মায়া কৌলু এরপরে আল্লাহ তারা বলবেন انظروا من وجدتم في قلبه مثقال حبة من خردل من إيمان فأخرجوه তোমরা যাকে দেখো যার মধ্যে একটা সরিষা দানা বরাবর ইমান পাবে তাকেও তোমরা বের করে নিয়ে আসো তাহলে এতে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি গুনায় কাবিরা করে যে কারণে জাহান্নামে হয়েছে তাকেও জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সুপারিশ করা হবে অথচ খাওয়ারেজ এবং রাফেজি এদের বক্তব্য হল জাহান নামে যে একবার যাবে সে চিরস্থায়ী জাহান নামে হবে গুনায় কাবিরা করলে সে আর জাহান নাম থেকে মুক্তি পাবে না আমরা লক্ষ্য করছি এই খাওয়ারেজদের একটা অংশ আমাদের সমাজেও বের হয়েছে যারা হাদিস অনুযায়ী আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের সেই বৈশিষ্ট্যগুলো সবই পাওয়া যায় একদিকে তারা কম বয়সী যুবক যেমন আমরা দেখতে পাচ্ছি বাড্ডার থেকে কিছু খারেজি লালবাগের থেকে কিছু খারেজি মিরপুর থেকে কিছু খারেজি বের হয়েছে ঢাকার বাড্ডার ইকবাল নামে একটা খারেজি মিরপুরের নাফিস নামে এক খারেজি এরকম ভাবে কিছু খারেজি আমাদের মুসলিম যুবকদের মাঝে এ আকিদা ছড়াচ্ছে যে যারাই বেদাত করে তারাই কাফের এমনকি যারা মাঝহাবি বিষয়গুলো আছে যেমন রাফলি আদাইন করা আমিন জোরে বলা এগুলো যারা না করে তারাও কাফের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এটা আমরা লক্ষ্য করছি ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকা তৈরি হয়ে গেছে অবশ্য ফেরকা তৈরি করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ কোরআনুল কারিমে সম্পর্কে অনেকগুলো আয়াত আছে কিন্তু এই ফেরকাগুলোর কিছু বিষয় আছে আকিদা সম্পর্কীয় আর কিছু আছে ফেকার মাস্তা সম্পর্কীয় বিভিন্ন হাদিসের ভুল বোঝার কারণে বা তাবিল করার কারণে এদের মধ্যে এই ফেরকাগুলো তৈরি হয়ে গেছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি একদল মানুষ হানাফি যারা সালাত আদায় করার সময় তারা ফলিয়া দায়ন করে না রুকুর আগে রুকুর পরে আমিন জোরে বলে না বুকের উপরে হাত বাঁধে না অন্য ইমামদের বক্তব্য হচ্ছে হ্যাঁ এগুলো করতে হবে আমরাও জানি সাহি হাদিস অনুযায়ী বর্তমানে আমাদের সামনে যে হাদিসগুলো আছে তাতে আমরা দেখি যা রফলিয়াদাইন করা রুকুর আগে রুকুর পরে হাদিসগুলো সহি এরকম ভাবে আমিন জোরে বলার হাদিস সহি অপরদিকে যারা এগুলো করেন না তারাও কিছু হাদিসের কারণে এই আকিদা এই বিষয়গুলো আমল করেন না তারা বলেন যে হাদিসগুলো সহি তবে ইসলামের শুরু দিকে ছিল পরে মানসুখ হয়ে গেছে তারা আব্দুল আবিন মাসুদের একটা হাদিস জাবুদাউদেও আছে হাদিস দ্বারা দলিল বেশ করেন আমি সেই বিতর্কে জড়াতে চাচ্ছি না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যারা রফলি আদায়ন করেন না তারা এজতেহাদি ভুল করে হয়তো এগুলো করেন না আমিন জোরে বলেন না এজতেহাদি ভুল করে আমি ভুল বলতে পারি ভুল করে এটা করেন না আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো বলেছেন যেটা মুসলিম সুলাদিসে বলা আছে এজা এজতাহাদ আল হাকিম যদি হাকিম কোন ইজতেহাদ করে বিচারক কোন ইজতেহাদ করে এবং সে বিচার করতে গিয়ে সে ভুলও করে ফাখতা সে ভুল করে বসে তো তাতেও সে একটা পাবে সব পাবে ফালাহু আজরুন আর যদি সে সহিভাবে করে তাহলে সে ডবল উজরাত পাবে তাহলে এরকম ভাবে যদি কোনো ব্যক্তি ভুল করে এজতেহাদি কারণে তাহলেও তাকে কাফের বলা যায় না ভুল করেছে বলা যায় কোন ব্যক্তি ভুল করল অজ্ঞতার কারণে এবং সে অজ্ঞতার একটা ভিত্তি আছে অমূলক না অজ্ঞতা দূর করার ব্যবস্থা আছে এরকম না অজ্ঞতার কারণে ভুল করে বসে তাকেও তাকফির করা যায় না যেমন আপনারা জানেন একটা হাদিসে বলা হয়েছে এক ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়াত করে গেল আমি যদি মরে যাই তোমরা আমাকে আগুনে পোড়াবে এরপরে ছাইগুলোকে পিষে সম্পূর্ণ পিষে ফেলবে এরপরে দুইটা অংশ করবে এক অংশ বাতাসে উড়িয়ে দিবে আর এক অংশ পানির সঙ্গে মিলিয়ে দিবে কারণ যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে এমন শাস্তি দিবেন যা অন্য কাউকে দিবেন না এজন্য তোমরা এই কাজটা করবে তার সন্তানরা তাই করল তার মৃত্যুর পর তাকে আগুনে পোড়ালো এরপরে ছাইগুলোকে পিষে ফেললো এরপরে এক অংশ তারা আগুনে মিশিয়ে দিল বাতাসে উড়িয়ে দিল আর এক অংশ তারা পানিতে মিশিয়ে দিল আল্লাহ সুবাহান এবারে বাতাসকে বললেন স্থলকে বললেন তুমি তোমার অংশ ফেরত দিয়ে দাও আর অপরদিকে পানিকে বললেন তুমি তোমার অংশ ফেরত দাও লোকটাকে আল্লাহ তারা জীবিত করে জিজ্ঞেস করবেন তুমি এই কাজটা কেন করেছিলে সে বলবে আল্লাহ আমি তো তোমার ভয়ই করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ফাগাফার আল্লাহু আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এই যে লোকটা যে কাজটা করলো তার সন্তানদেরকে ওসিয়াত করলো যে আমাকে যদি আল্লাহ তারা ধরতে পারে তাহলে এমন শাস্তি দিবেন যে আর কাউকে দিবেন না অথচ এর দ্বারা আল্লাহর কুদরাতকে আল্লাহর শক্তিকে অস্বীকার করা হলো যে ছাই করে ফেললে আল্লাহ ধরতে পারবেন না এর দ্বারা কাফের হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে না সে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এতে বোঝা যায় যে যদি অজ্ঞতার কারণে কোন ব্যক্তি কোন কুফুরি কাজ করে তাকে কাফের বলা যায় না এরকম ভাবে যদি শরিয়াতের বিধান কারো কাছে না পৌঁছে থাকে সে যদি এই কারণে কোনো কুফুরি কাজ করে কাফের বলা যায় না এগুলোর অনেক দৃষ্টান্ত আছে যেমন যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করার হুকুম বাতিল হয়ে গেল কাবার দিকে মোতাবাজ্য হওয়ার হুকুম নাজির হল এরপরেও একদল লোক দেখা গেল যে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ছিল না পড়ছিল বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে সাহাবিরা যখন এটা দেখলেন তখন তাদেরকে বললেন আরে তোমরা তো সর্বনাশ করছো কেবলা পরিবর্তন হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা ঘুরে গেলেন তাহলে এর আগ পর্যন্ত না জানা পর্যন্ত তারা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ে নাই অথচ কাবার হুকুম নাজর হয়ে গেল তো তারা কি কাফের হয়ে গেছে না এজন্য যেহেতু তাদের কাছে হুকুম পৌঁছে নাই এমনি ভাবে যদি কোন ব্যক্তি কোন ভুল বুঝার কারণে নসের বা দলিল কোরআন ও হাদিসের কোন দলিলকে ভুল বুঝার কারণে অথবা কোন তাবিল করার কারণে ভুল করে থাকে তাহলে তাকেও তাকফির করা যায় না যেমন আদি ইবনে হাতেমের হাদিস তিনি বলেন যে কোরআনের আয়াত যখন নাজির হল মিনাল সাহারি সম্পর্কে আছে কুলু আশ্রাবু তোমরা খেতে থাকো পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্ট না হয়ে যায় আদি আপনি হাতেন বলেন যে আকাশ তো একালান আবিয়ত ও একালান আসওয়াত আমি দুইটা রশি নিলাম একটা কালো রশি একটা সাদা রশি ফওয়াদাতুহুমা তাহতা বেসারাতি আমি এই দুটোকে আমার বালিশের নিচে রাখলাম ফা নাজারতু আমি সেদিকে দেখতে থাকলাম আর সাহারি খেতে থাকলাম যে কোন সময় এই কালো রশি থেকে সাদা রশি স্পষ্ট দেখা দিবে ফানাজার তুফালাম আতাবাইয়ান আমি দেখতে থাকলাম কিন্তু দেখি যে না সূর্য উদয়ের কাছাকাছি তারপরেও এই সাদা সুতা দেখা যায় না আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললাম যে রসুল আল্লাহ আমি তো আয়াত অনুযায়ী এই সাদা সুতা আর কালো সুতা সাদা দড়ি এবং কালো দড়ি রেখে সাহারি খাচ্ছিলাম কিন্তু এই সাদা সুতা তো কালো সুতার থেকে আলাদা দেখা যায় নাই আল্লাহ রসুল সাল্লাম হাসলেন ফাদহিকা রসুল্লাহ সাল্লাহাম অকালা ইন্না বেসাদাতাকালা আরিদুন তবিলুন তোমার বালিশ তো মাসাল্লাহ একেবারে খুব লম্বা এবং খুব বড় যে একেবারে তুমি সেই রাত দিন পুরা ঢুকিয়ে দিয়েছ এখানে এই সাদা এবং কালো রশি বলতে এখানে রাত এবং দিনকে বোঝানো হয়েছে সাদা এবং কালো রশি উদ্দেশ্য না এখানে যে সাহাবি আদি এবনে হাতেম ভুল বুঝলেন আয়াতের এ কারণে কি তাকে আল্লাহ রসুল তাকফির করেছেন কাফের হয়ে গেছে বলেছেন বলেন নাই এমনি ভাবে অনেক হাদিস আছে যেখানে সাহাবিরা ভুল বুঝার কারণে ভুল করে ফেলেছেন এ কারণেই উসুলে তাকফিরের মধ্যে যারা এ ব্যাপারে বিচক্ষণ আলেম তারা কিছু উসুল নির্ধারণ করেছেন যে যদি কোনো ব্যক্তি কোন নস কোরআন বা হাদিসের কোন আয়াত বা হাদিসকে ভুল বুঝার কারণে কোন ভুল করে থাকে এমনকি কুফুরিও করে থাকে তাহলেও তাকে কাফের বলা যাবে না এরকম ভাবে যদি কোনো ব্যক্তি নমুসলিম হয় সে যদি সব শরিয়তের সব মাস্তা মাসের একদিনে জানা সম্ভব নয় না জেনে কোনো অন্যায় করে তাকে কাফের বলা যায় না তো এরকম ভাবে ইজতেহাদি বিষয় যদি হয় যারা মুজতাহিদিন আইম্মাই মুজতাহিদিন যারা ইমাম যারা হাদিস কোরআন ঘেটে ঘেটে যারা মাসলা মাসাইল ইস্তেমবাদ করেছেন বের করেছেন হতে পারে তারা কোনো জায়গায় ভুল করে ফেলেছেন কিন্তু ভুল করলেই তাদেরকে কাফের বলা যাবে না এ সম্পর্কে সহি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটা বুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদা ইজতাহাদ আল হাকিম যখন কোন হাকিম বিচারক এজতেহাদ করে ফাসাবা এরপরে সে সঠিক সিদ্ধান্তে বসতে পারল ফালাহু আজরানে তার জন্য রয়েছে আল্লাহর কাছে দুটো পুরস্কার এক তো ইস্তেহাত করেছে তার পুরস্কার আর একটা সঠিক সিদ্ধান্ত বুঝতে পেরেছে সেটার পুরস্কার ওয়াইদা এজ তাহাদা পক্ষান্তরে যদি হাকিম ইস্তেহাত করে এবং সে ভুল করে ফালাহু আজরুন তাহলেও সে একটা আজর পাবে এখানে দেখা যায় যে একজন বিচারক এজতেহাত করতে গিয়ে যদি ভুল করে তাতে এমনও হতে পারে একটা হারামকে হালাল করে বসলো অথবা একটা হালালকে হারাম করে বসলো তাহলে সে তো কাফের হয়ে যাওয়ার কথা কিন্তু না যেহেতু সে ইস্তেহাত করে ভুল করেছে এই কারণে তাকে তাকফির করা যাবে না বরং তাতেও সে একটা আজর পাবে আমরা মনে করতে পারি যে আইমে মুজতাহিদিন যারা এরা হাদিসকে নিয়ে ঘাটাঘাটি করেছেন যাচাই বাছাই করেছেন যাচাই বাছাই করে কোন ইমাম বলেছেন একটা আর একজনে বলেছেন আর রকম একজনে বলেছেন আমিন জোরে বলতে হবে আর একজনে বলেছেন আমিন আসতে বলতে হবে একজনে বলেছেন রাফলিয়া দান করতে হবে আর একজনে বলেছেন রাফলিয়া দান করতে হবে না সবাই ইজতেহাদ করেছেন হাদিস দ্বারা দলিল পেশ করেছেন আমরা এখানে স্পষ্ট বলতে চাই সঠিক একটাই তবে সেই একটা কোনটা এটা নির্ণয় করতে গিয়ে আইম্মাদের মধ্যে দ্বিমত হয়েছে একজনে বলেছেন রাফল ইয়াদাইন করার হাদিস যেহেতু সহি কাজে ওটাই মানব অপরদিকে ইমাম আবু হানিফা বলেছেন যে রাফল ইয়াদাইন করার হাদিস সহি তবে এগুলো প্রথম দিকে ছিল পরবর্তীতে আবদুল্লাহ বিন মাসুদের হাদিসের মাধ্যমে এগুলো মনসুখ হয়ে যায় শুধু তাকবিরে তাহারিমার সময় রাফল ইয়াদাইন করার বিধান থাকে বাকিগুলো বাতিল হয়ে যায় এখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের এই বক্তব্য যদি ভুল হয় তারপরেও আমরা বলবো তিনি রাফুল ইয়াদানের হাদিসগুলিকে অস্বীকার করেন নাই আপনি কথা বলতে পারবেন না যে তিনি যেহেতু রাফুল ইয়াদের হাদিস সহি এই হাদিসগুলোকে অস্বীকার করেছেন কাজী কাফের হয়ে গেছেন এটা বলা যাবে না কারণ তিনি হাদিসকে অস্বীকার করেন নাই তিনি আল্লাহ রাসুল সাল্লাম হাদিসকে সহি বলেছেন এবং হাদিসকে মানতে হবে তবে তিনি একটা ব্যাখ্যা করেছেন যে হাদিসগুলো মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে অন্য একটা হাদিস দিয়ে তাহলে আল্লাহ রাসুলের হাদিসটি তিনি উপস্থাপন করছেন এখন যদি তিনি ভুলও করে থাকেন সেই ভুলটা হচ্ছে ভুল ইস্তেহাদি ভুল এই কারণে তাকে তাকফির করা যাবে না বা যারা এরকম এই মাঝাবের অনুসরণ করছে তাদেরকে তাকফির করা যাবে না কাফের বলা যাবে না আমাদের পূর্ববর্তী আলেমরা সালাফরা কেউ তাদেরকে তাকফির করে না কাফের বলেন নাই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একদল মানুষ যুবক যারা এরকম ভাবে যারা কিছু বেদাত করে তাদেরকে তাকফির করে আমরা পরিষ্কার বলতে চাই যে একটা হচ্ছে এই যে আকিদাগত ভাবেই সে বেদাত করে বেদাতটাকে সে তৈরি করে এই বেদাতটাকে এস্টাবলিশ করার জন্য সে যুক্তি বেশ করে দলিল বেশ করে সেটা ভিন্ন বিষয় আর একটা হচ্ছে না বুঝে অথবা কোন দলিলকে ভুল বুঝার কারণে বেদাতে লিপ্ত আছে আর দলিলের ভিতরে সেই ভুল বোঝার সুযোগও আছে এরকম যদি বিষয়টা হয় অথবা আমলগতভাবে সে বেদাত করছে সে জানে এগুলো বেদাত এটা ভুল এরপরেও কৌশলগত কারণে হয়তো দাওয়াতের স্বার্থের কারণে আমাদের বাংলাদেশে আমরা লক্ষ্য করছি যখন আপনি তাও হেদের কথা বলবেন যদি দেখে যে আপনি রাফলি আদায়ন করছেন আমিন জোরে বলছেন এদেশের মানুষ যেহেতু হানাফি মাঝহের অনুসারী সঙ্গে সঙ্গে তারা বলবে লোকটা হালে আদিস এর কথা শোনা যাবে না সে ভিন্ন দলের লোক এ কারণে কেউ হয়তো তাওহেদের দাওয়াত দেওয়ার জন্য হানাফি স্টাইলে সালাদ আদায় করল কিন্তু সে জানে যে রাফুল ইয়াদের হাদিসগুলো সহি এটা মানা উচিত এবং সে যখন সুযোগ তখন সেগুলো আমলও করে হেকমার কারণে কৌশলগত কারণে মাঝে মধ্যে সে হয়তো আমল করে না এজন্য তাকে তাকফির করা এরকম ভাবে কেউ বেদাতি কোনো কাজে লিপ্ত আছে তাকে কাফের বলা তার পিছনে সালাদ আদায় করা যাবে না এরকম ফতোয়া প্রদান করা এটা আসলাফদের মধ্যে সালাফদের মধ্যে কেউ করেন নাই একমাত্র খারেজি এবং রাওয়া ফেজরাই এই ফতোয়া দিয়েছে এছাড়া কোন সহি মুসলিম এ আকিদা পোষণ করেন নাই এবং এরকম তাকফির করেন নাই এই তাকফিরি জামাত এদের কাজই হচ্ছে মুসলিমদেরকে কাফের বলা এবং যে সমস্ত মুসলিমরা দুনিয়াতে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে তাকফির করা আমি দেখেছি এই আমাদের এইখানে যে খুচরা কিছু খাওয়ারেজ আমি যাদেরকে চিহ্নিত করেছি এই খাওয়ারেজগুলো মুজাহিদিনদেরকেও কাফের বলে তালেবানদেরকে কাফের বলে যারা আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে আজকে দুনিয়াতে লড়াই করছেন ইসলামের জন্য তারা কাফের কি জন্য কয় যে তারা মাজাহাব মানে হানাফি মাজহাব মানে এই জন্য তালেবানরা কাফের এই লোকগুলোর সব চেষ্টা প্রচেষ্টা দাওয়াত মেহনাত সব হল এই মুসলিমদের বিরুদ্ধে মুজাহিদিনদের বিরুদ্ধে আর যারা হকের কথা বলে না যারা ইসলামের জন্য জেহাদের কথা বলে না যারা কোরআন সুন্নার সহি কথা বলে না যারা একেবারে বেদাতে লিপ্ত এখানে বেরেলবি আছে এখানে মাঝভান্ডারি আছে আটরসি আছে দেওয়ানবাগি আছে চন্দ্রপাড়া আছে সুরেশ্বর আছে এরকম ভাবে যেই সব ভণ্ড যে সমস্ত বেদাতিগুলো আজকে সমাজে ছেয়ে আছে তাদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নেই এদের বক্তব্য হল যেখানে হকের কথা বলা হয় সেইখানে যারা তাদের মধ্যে পিছনে লেগে থাকে কি দোষ বের করা যায় এদের পিছনে কি দোষ বের করা যায় এইগুলো চেষ্টা করে এমন কি আমরা যারা কোরআন হাদিসের কথা বলি সহি কথা বলি আমাদের বিরুদ্ধেও এ লোকগুলো সবসময় তৎপর কি দোষ বের করা যায় মূলত এরা একদিকে আকিদাগত খাওয়ারেজ আর একদিকে এহুদি খ্রিস্টানদের দালালি করার জন্য এদের জাসুস এদের গোয়েন্দা হিসাবে কাজ করার জন্য এদেরকে মাঠে নামানো হয়েছে যে কারণে এই ইবলিসগুলো এই শেতানগুলো এই দাজ্জালগুলো আজকে আমাদের বিরুদ্ধে যারা হকের কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের ভাইদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে আমি আমার ভাইদেরকে পরিষ্কার বলতে চাই আপনারা ফাতোয়া কিতাবগুলো পড়বেন ইমাম এবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তার ফতুয়া এক কুবরা এর দ্বিতীয় খণ্ডের ছাপা নাম্বার তিনশো আটে বলেছেন মান আনকারা মজহাবার রাফেজ وهو لا يصلي الجمعة والجماعة بل يكفر المسلمين যারা রাওয়াফেজদের মাঝহাবকে অস্বীকার করে অথচ তারা স্বীকার করে না যে আমরা রাফিজ আমরা খারিজি স্বীকার করে না অথচ সে জুমার নামাজ আদায় করে না জামাতে সালাদ আদায় করে না বালি বালিউকাফিরিল মুসলিমিনা বরং তাদের কাজ হচ্ছে মুসলিমদেরকে তাকফির করা মুসলমানদেরকে কাফের বলে আখ্যায়িত করা ফাকাদ ওয়াকাফি মিসলি মাধাবের রোয়াফিজ তারা মূলত রাফেজদের মাধাবে ঢুকে গেছে খারেজি হয়ে গেছে যদিও তারা তা অস্বীকার করে এমনিভাবে ফাইন্নামা মিন আযমি মা আনকারাহু আল সুন্নাতে আলাইহিম জুমাত ওয়াল জামাত কেননা রওয়াফেজ এবং মোতা এবং খাওয়ারেজ এদের সবচেয়ে বড় যে লক্ষণ তা হচ্ছে যে তারা আহলুসুন্নাওয়াল জামাকে তারা তাকফির করে তারা জুমা এবং জামাত অংশগ্রহণ করে না তারা জমহুরের মুসলিমদের পক্ষে তারা কাজ করে না বরং তারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে মুসলিমদেরকে তাকফির করে এজন্য ইমাম ইবনে তাইমা রহমাতুল্লাহ আলাই বলেন যে যদি জুমার নামাজ ঈদের নামাজ যে সমস্ত নামাজগুলো সব জায়গাতে হয় না এসব জায়গায় আম্মা সালাত মমতা দেয় ফাহাদিল মাসআলাতু ফিহা নিজাউন তাফসিলুন ইমাম ইবনে তাইমা রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব মজমুল ফতাওয়া এই কিতাবের তেইশ নম্বর খণ্ডের সাফা নাম্বার তিনশো পঞ্চান্নতে উল্লেখ করেছেন যে বেদাতির পিছনে সালাত আদায় করা সম্পর্কে মাসালা হচ্ছে এই যে ফাইদা লম তাজিদ গয়ে রাহু যদি তুমি অন্য ইমাম না পাও কাল জুমাতিল্লাতি লা তাকুমু ইল্লা ফি মাকানিন ওয়াহিদিন যেমন জুমার সালাত এটা সব জায়গায় জুমার সালাত কায়েম হয় না ওয়াকা সালাতের ঈদ আইনে এরকম ঈদের সালাত ওয়াকা সালাওয়াতিল হজ্জে হাজের সালাত খালফা ইমামিল মৌসিম হজের সময় যে ইমাম নিয়োগ করা হয় এরা যদি বেদাতীয় হয় তবুও তাদের পিছনে সালাত আদায় করবে যদি বেদাত মুক্ত ইমাম না পাওয়া যায় পরিষ্কার হয়ে গেল আবদুল্লাহ ইবনে ওমরের যে হাদিসটি যেখানে বলা হয়েছে আবদুল্লাহ ওমর রাদি আল্লাহ আনহু একবার এক মসজিদে সালাদ আদায় করার জন্য গেলেন তো সেখানে গিয়ে দেখলেন যে সেখানে তাসবিব অর্থাৎ আদানের পরে আবার লোকদেরকে ডাকা হচ্ছে তাসবিব করা হচ্ছে আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তালানহু মূলত সে সময়টায় চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল তার সঙ্গে যে ছিল তাকে বললেন যে উখরুজ বিনা মিন হাদ আল মুবতাদে আমাদেরকে এই বেদাতি মসজিদ থেকে নিয়ে অন্যত্র চলো সেখান থেকে বের হয়ে গেলেন সালাদ আদায় করলেন না কোন রেওয়ায়তে আছে তিনি ওই বেদাতির গায়ে পাথর মারলেন কিন্তু এখানে মনে রাখতে হবে এই হাদিসটা দিয়ে এই খাওয়ারেজরা আমাদের সরল সিদা ভাইদেরকে বিভ্রান্ত করছে যে আবদুল্লাহ বিন মাসুদ রাদি আবদুল্লাহ বিন অমর রাদি আল্লাহ তালা আনহু তিনি এই বেদাত ইমামকে পাথর মেরেছেন এখানে সালাত আদায় করেন নাই এটা মনে রাখতে হবে আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালানুর সময়ে সব জায়গায় বেদাত ছিল না সে কারণে তিনি ভালো মসজিদ পেয়েছেন জানতেন এ কারণে বেদাতি মসজিদ থেকে চলে গেলেন আমরাও বলি এখনো যদি বেদাত মুক্ত মসজিদ পাওয়া যায় তাহলে কেন তুমি বেদাতি মসজিদ নামাজ পড়বে বেদাত মুক্ত মসজিদই চলে যেতে হবে আর যদি বেদাত মুক্ত মসজিদ না পাওয়া যায় সেক্ষেত্রে ইমামদের ফতুয়া হচ্ছে এই বেদাতের পিছনে সালাত আদায় করবে তারপরেও যেন জামাত না তরফ করে আব্দুল বিন অমর রাজি আল্লাহ আনহু ওই বেদাতিকে পাথর মেরেছেন কিন্তু তাকে তো তাকফির করেন নাই কাফের বলেন নাই কাজে এই হাদিসগুলোকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সরল মনা এই যুবক যারা ইসলামে এসে ইসলামের জন্য কিছু কাজ করতে চায় তাদেরকে বিভ্রান্ত করছে তাদেরকে ধোকা দিচ্ছে তাদেরকে ইসলাম থেকে সরিয়ে ফেলছে এদেরকে বলা হচ্ছে মাস্তিদে কোন জামাত কোন বেদাতির পিছনে নামাজ পড়া যাবে না আর এই কারণে তারা সব মসজিদগুলোর থেকে এই দিনই ভাইদেরকে বিভ্রান্ত করে মসজিদ থেকে আলাদা করে শেষ পর্যন্ত বেনামাজি বানায় আস্তে আস্তে এই লোকগুলো দিন থেকে সরে যায় আমি আমার সরল মনা যুবক ভাইদেরকে বলবো এই খাওয়ারেজদের থেকে বাঁচো যে খাওয়ারেজদের সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার বলে গেছেন যে সুফাহাউল আহলাম ওরা বিবেক বুদ্ধিতে হবে কম এলেম কালাম থাকবে না আহদাসুল স্নান বয়সে হবে তরুণ যুবক আপনারা যাদের পিছনে ঘুরছেন ওরা একদিকে বয়সে যুবক আর একদিকে কোরআন হাদিসের গভীর এলেম নাই এরা কোনদিন দিন কোন ভালো আলেমের সংস্পর্শে আসে নাই সেজন্য আপনারা ওদের থেকে তবা করুন এবং ওলামায় রামদের হক ওলামায় রামদের পথে চলে আসুন জেনে রাখবেন আজকে দুনিয়াতে যারা হকের পক্ষে কাজ করছে সে পক্ষে অনেক আলেম আছেন সব আলেমদেরকে বিভ্রান্ত বলা সমস্ত আলেমদেরকে গুমরা বলা এটা খাওয়ারেজ এবং রাওয়াফেজদের কাজ আল্লাহ তাআলা কোরআনকে পরিষ্কার বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই কেবলমাত্র ভয় করে প্রকৃতপক্ষে আলেমরাই আল্লাহকে ভয় করে আল্লাহকে যেরকম ভয় করা দরকার সেরকম তারাই ভয় করে কোরআনে আরাকাতে বলা হয়েছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি জানিয়ে দিন যারা জানে অর্থাৎ যারা আলেম আর যারা জানে না যারা মূর্খ জাহেল তারা কি সমান অবশ্যই সমান নয় এজন্য ওলামা ইকরামদের নেতৃত্বে আমাদেরকে কাজ করতে হবে জাহেলদের নেতৃত্বে নয় ওলামা গ্রামরা যতটুকু সম্ভব কোন মমিনকে কোন মুসলিমকে তারা তাকফির করেন নাই আজকে যারা এভাবে আমভাবে মুসলিমদেরকে তাকফির করছে মুজাহিদিনদেরকে তাকফির করছে যারা নিজেদের জীবনকে বাজি রেখে এদেরকে এমনও শোনা যায় তারা বলে যে তালেবানরা কাফের যেহেতু রাফরিয়া দান করে না হানাফি মাঝাব মানে এরকম আমিন জোরে বলে না বুকের উপর হাত বাঁধে না এই কারণে তারা কাফের হয়ে গেছে আল কায়দাও কাফের কেন আল কায়দাওয়ালারাও যেহেতু তালেবানদেরকে সমর্থন করে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করে এজন্য আল কায়দাও মোশরেক হয়ে গেছে কাফের হয়ে গেছে নওয়াজবুল্লাহ আজকে দুনিয়াতে যারা সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে জীবন বাজি রেখে পাহাড় পর্বত অবস্থান করছে যারা ইসলামের হেফাজতের জন্য কাজ করছে তাদেরকে কাফের বলছে কারা যারা জীবনে একদিন জেহাদে নামে নাই যারা জীবনে কোনদিন নিজেদের একটু গায়ে আচর লাগায় নাই যারা কুফুরদের অধীনে চাকরি করে বড় বড় চাকরি করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে অথবা কুফফাদের স্কুল কলেজে পড়াশোনা করেছে এই সমস্ত লোকগুলো আজকে ইসলামের যারা কর্ণধার যারা ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছে তাদেরকে কাফের বলা হচ্ছে ভাইরা আমার জেনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন আজকে যাদেরকে কাফের বলা হচ্ছে যদি সত্যি করে তারা কাফের না হয়ে থাকে তাহলে তোমরা যারা ওদেরকে কাফের বলছ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ কাউকে কাফের বলে আর বাস্তবে যাকে কাফের বলা হলো সে যদি বাস্তবে কাফের না হয় তাহলে যে কাফের বলেছে সেটা তার দিকে প্রত্যাবর্তন করে অর্থাৎ অর্থাৎ সে নিজে কাফের হয়ে যায় নওয়াজ জালেক সেজন্য আমি আমার ভাইদেরকে সাবধান করব খবরদার কোন খাওয়ারেজদের খপ্পরে পড়ে কোন রাওয়াফেজদের খপ্পরে পড়ে আমভাবে মুসলিমদেরকে কাফের বলা হক ওলামায় কেরামদেরকে তাকফির করা ওলামায় কেরামদেরকে যারা থেকে যারা তোমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় এর থেকে তবা করো বিরত থাকো খবরদার জাহান নামের ইন্ধন হইও না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাদের সম্পর্কে বলেছেন যে এরা জাহান নামী এরা জাহান নামের কুকুর আল্লাহ রসুল সাল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এ লোকগুলো কেলাবু আহলিন নার জাহান নামের কুকুর বলা হয়েছে জাহান নামের কুত্তা বলা হয়েছে তাদেরকে সেই জাহান নামের কুত্তা জাহান নামের কুকুর খাওয়ারেজ যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ কঠোর বলেছেন যে খবরদার এরা এদেরকে যদি আমি পাই তাহলে আমি এদেরকে আদ জাতির মতো সামুদ জাতির মতো হত্যা করব সেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের ঈদ প্রাপ্ত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তাদের দলকে ত্যাগ করো ছাড়ো ওলামায় হকের পক্ষে চলে আসো মুজাহিদিনদের পক্ষে চলে আসো মুসলিমদের পক্ষে চলে আসো আমরা আমাদের এই বক্তব্যের মাধ্যমে তোমাদেরকে উপদেশ দিচ্ছি আমি কোরআনুল কামে একটা আয়াত শুরু তেলাওয়াত করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করতে চাই আল্লাহ তারা বলছেন কলাইয়া কৌমে ইনকুম তো আলা বাইনা তিন্নের রব্বি ওরা জাকানি মিন হরিজ কান হাসানা নবীরা তাদের কমকে এই বলে আহ্বান করেন হে আমার জাতি ইনকুম তো আলা বাইনা তিন্নের রব্বি যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এবং প্রমাণের উপরে প্রতিষ্ঠিত থাকি ওরাজাকানি মিন হরিজকান হাসানা আর যদি আমার রব আমাকে উত্তম রিজিক দান করে থাকেন তাহলে আমি কেন সত্য কথা বলবো না আমি সত্য কথাই বলবো আমরাও সেজন্য আমাদের কাছে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধান রয়েছে যে যদি কোনো ব্যক্তি ভুলে কোনো কুফুরি কাজ করে বসে অথবা অনিচ্ছাকৃত ভাবে কোনো কুফুরি কাজ করে অথবা তাকে বাধ্য করা হয়েছে সেই জীবনের হুমকি দেওয়া হয়েছে সেজন্য কোনো কুফুরি কাজ করে অথবা কোন নস কোরআন ও হাদিসের ভুল বুঝার কারণে কোন কুফুরি কাজ করে বসে ভুল বুঝার অবকাশ আছে ওই নসের ভিতরে এই কারণে ভুল করে থাকে তাহলে তাদেরকে তাকফির করা যাবে না আমরা তাদেরকে ভ্রান্ত বলতে পারি বিপদগামী বলতে পারি কিন্তু আমরা তাদেরকে কাফের বলতে পারি না যদি সে কোন দলিলের ভিত্তিতে ভুল বুঝার কারণে কুফুরিতে লিপ্ত হয়ে থাকে ভুল বুঝার কারণে যদি সে কুফুরি কাজ করে বসে তাকে কাফের বলা যাবে না আমরা এটা কোরআনুল কারিমে আমার স্পষ্ট বলছি আবার আল্লাহ তারা বলছেন নবীরা এরকম বলতেন আমা উরিদৌখা লিফাকুম ইলামা আনহাকুম আনহু আমি তোমাদেরকে যে জিনিস থেকে বারণ করছি আমি তার পরিপন্থী কাজ করি না আমি তোমাদের সে ব্যাপারে বিরোধিতা করি না মানে আমি তার ব্যতিক্রম করি না ইন উরিদু ইল্লাল ইসলাহামাস্তাতু আমি যথাসাধ্য সংশোধন করার চেষ্টা করছি ইসলাহ করার চেষ্টা করছি শুদ্ধ করার চেষ্টা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আমার আর কোন তৌফিক না আমার তৌফিক দেওয়া আমার ক্ষমতা আমার কার্য সম্পাদন করা আল্লাহ ছাড়ার কেউ নেই এলাই আলাইহি তো আমি তার উপরে ভরসা করছি ওয়া ইলাইহি উনিব আমি তার কাছে প্রত্যাবর্তন করব আমি সেজন্য সাক্ষ্য দিচ্ছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না আল্লাহ ছাড়া আর কোন নেই আর মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল আমরা কেবলমাত্র আল্লাহর হুকুম মানব আল্লাহর রাসুলের তরিক অনুসরণ করে আল্লাহ সুবহান হুয়া তারা আমাদের সকলকে সেই সঠিক পথে চলার তৌফিক দান করুন সমস্ত ফেতনা খাওয়ারেজদের ফেতনা দাজ্জালের ফেতনা ফেতনা তো দুহাইমা যেটা গত জুম আলোচনা করেছিলাম এই সব ফেতনার থেকে আমাদেরকে বেঁচে থেকে সত্যিকার অর্থে আহল সুন্নাওয়াল জামান অনুসরণ করার তফিক দান করুন আমিন ওসল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু up